قلبي مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقة নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ আমাদের সমাজটা ক্রমশ কেমন যেন যান্ত্রিক হয়ে উঠেছে মানুষগুলো পরিণত হচ্ছে রোবটে আবেগ অনুভূতিগুলো ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে মানুষের চেহারাগুলো দেখলে মনে হয় জীবনের প্রতি তাদের বিতৃষ্ণা ধরে গেছে কিংবা রাজ্যের সব দায় দায়িত্ব চাপানো হয়েছে তার ঘাড়ে প্রিয় ভাই কিসের চিন্তা করেন আপনি আপনি কি ফিরে যেতে পারবেন অতীতে আপনার ভুলগুলো শোধরানোর জন্য কিংবা পারবেন কি ভবিষ্যৎকে টেনে বর্তমানে নিয়ে আসতে পারবেন না তো কিসের আপনার এত উৎকণ্ঠা অতীতের ভুলগুলোকে নিয়ে হাহুতাশ করে কোনো লাভ নেই বরং ভুলগুলো যেন আপনার বর্তমানকে বিনষ্ট করতে না পারে তার জন্য সতর্ক থাকুন সম্ভব হলে ভুলগুলোর প্রতিবিধান করুন কোনো গুনাহ করে থাকলে আল্লাহর কাছে তাও বা করুন প্রিয় ভাই সবসময় প্রফুল্ল মেজাজে থাকার চেষ্টা করুন আপনার সাধ্যমতো চেষ্টার পর বাকিটুকু আল্লাহর উপর সোপর্দ করুন তাকদিরের উপর বিশ্বাস রাখুন এটিই তো মুমিনের কাজ একজন আদর্শ মুমিন মুসিবতে সবর করে সুখে থাকলে আল্লাহর শকর আদায় করে সর্বদা প্রফুল্ল মেজাজে থাকে খোলা মনে ও হাসি মুখে ভাই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে সাহি মুসলিম এসেছে করেন লা কোনো উত্তম আমলকে তুচ্ছ মনে করো না যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার মতো ছোট আমল হোক সদা হাস্যমুখে থাকা এমন একটি গুণ যার প্রতি ইসলাম উৎসাহিত করেছে এবং সেটাকে অন্যতম ন্যাক আমল বলা হয়েছে যার জন্য সওয়াব ও প্রতিদান দেয়া হবে এর কারণ হল মুখের হাসি অন্তরের পরিচ্ছন্নতার বার্তা দেয় আর অন্তর পরিচ্ছন্ন থাকা অনেক বড় গুণ এজন্য রাসুল সাল আলী সাল্লাম মুখে হাসি রাখার প্রতি লোকদের খুব উৎসাহিত করতেন সুনান্নে তিরমিজিতে এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন তাবাসুমুকাফি লাকা সাদাকা তোমার ভাইয়ের সামনে মুচকি হাসা একটি সাদাকা রাসুলসাল্লাহ আলী সাল্লাম সাহাবিদের সামনে সবসময় হাসি মুখে থাকতেন কারো দিকে তাকালে তাকে একটি মুচকি হাসি উপহার দিতেন এই সম্পর্কে হাইনে বর্ণিত হয়েছে হজরত জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালাহ বলেন মা হাজাবানি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামা মুন্দু আসলাম তু ওয়ালা ইসলাম গ্রহণের পর থেকে কখনো এমন হয়নি যে আমি রাসুল্লাহর দরবারে প্রবেশ করার অনুমতি চেয়েছি আর তিনি অনুমতি দেননি আর আমাকে দেখে সর্বদাই তিনি মুচকি হাসি উপহার দিতেন প্রিয় ভাই জীবন যত কষ্টেরই হোক সবর করুন আল্লাহর দিয়া নেয়ামতের শকর আদায় করুন দুনিয়ার সামান্য কষ্ট যেন আপনার মুখের হাসি কেড়ে নিতে না পারে আপনাকে সবর ও শকরের নিয়ামত থেকে যেন বঞ্চিত করতে না পারে আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন